আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল স্বাধীনতা আজ পেয়েছি বহায় খুন দরিয়ায় ঢল খুন দরিয়ায় ঢল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শত দল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের হয় না কৌতূহল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শত দল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের হয় না কৌতূহল স্বাধীনতা তুমি আমার বাবার ভাঙ্গা শিরস্থান স্বাধীনতা তুমি আমার মায়ের রং চাটা পিরহান স্বাধীনতা তুমি আমার বাবার ভাঙ্গা শিরস্থান স্বাধীনতা তুমি আমার মায়ের রং চাটা পিরহান স্বাধীনতা তুমি আমার ভাইয়ের রক্তের প্রতিমা স্বাধীনতা তুমি আমার রঙিন স্বপ্নের সুষমা স্বাধীনতা তুমি আমার ভাইয়ের রক্তের প্রতিমা স্বাধীনতা তুমি আমার রঙিন স্বপ্নের সুষমা স্বাধীনতা তুমি আমার বাবার ভাঙ্গা শিরস্থান স্বাধীনতা তুমি আমার মায়ের রং চাটা পিরহান স্বাধীনতা তুমি আমার ভাইয়ের রক্তের প্রতিমা স্বাধীনতা তুমি আমার রঙিন স্বপ্নের সুষমা স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তের প্রতিফল রক্তের প্রতিফল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের দল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজে রয় না কৌতূহল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের দল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজে রয় না কৌতূহল স্বাধীনতা তুমি শত হৃদয়ের স্বপ্নের রূপায়ণ স্বাধীনতা তুমি নির্ভাবনার অকৃত্রিম বাসন স্বাধীনতা তুমি শত হৃদয়ের স্বপ্নের রূপায়ণ স্বাধীনতা তুমি নির্ভাবনার অকৃত্রিম বাসন স্বাধীনতা তুমি নবজীবনের মরহীন রাজপথ স্বাধীনতা তুমি জীবন জয়ের সংগ্রামী শপথ স্বাধীনতা তুমি নবজীবনের মরহীন রাজপথ স্বাধীনতা তুমি জীবন জয়ের সংগ্রামী শপথ স্বাধীনতা তুমি শত হৃদয়ের স্বপ্নের রূপায়ণ স্বাধীনতা তুমি নির্ভাবনার অকৃত্রিম বাসন স্বাধীনতা তুমি নবজীবনের মরহীন রাজপথ স্বাধীনতা তুমি জীবন জয়ের সংগ্রামী শপথ উদয়ের বাণী শোনাও সতত হয়েও না অস্তাচল যেও না অস্তাচল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজে রয় না কৌতূহল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল স্বাধীনতা যে পেয়েছি বহায় খুন দরিয়ায় ঢল খুন দরিয়ায় ঢল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল আজ মনের আকাশে উড়ে যায় কত স্বপ্নের শতদল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল প্রশ্নের বাদ ভেঙে যায় নিজের না কৌতূহল আহ্বান সুস্থ সংস্কৃতির পর্ণিল ক্যাম্পাস